আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে জানে চাচুর জয়ী আগের মতো নিয়ম কানুন মানে মানে ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দাঁড় টানে টানে ওই রবের গুণ গাইছি আমরা গানে গানে গানে ওই রবের গুণ গাইছি আমরা গানে গানে আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে চাচুর জয়ী আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন দাঁড়ে কানে ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে মাঝে শীত যে হিমেল শাড়ি পরে কারি সারায় পাতা গজায় পুরন পাতা সকালে ঝিলের ডুবায় হাজার কোলা ব্যাং কোন সুখেতে গে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং বর্ষাকালে ঝিলের ডোবায় হাজার কোলা ব্যাং কোন সুখেতে গে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং আমার রবের দয়ার কথা রাত রাতানি জানি চাচুর সূর্য আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দাঁড়ে টানে ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে কৃষক শ্রমিক মুটে মজুর খাতে যেদিন ভরে হেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে কৃষক শ্রমিক মুটে মজুর খাতে যেদিন ভরে হেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে ক্লান্ত চাষির গণ্ডবে গড়ি পড়ে ঘাম ফুটে ওঠে প্রভুর গুণগান ক্লান্ত চাষির গণ্ড বেয়ে গড়িয়ে পড়ে ঘাম তবু মুখে ফুটে ওঠে প্রভুর গুণগান আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানি চাচুর জয়ী আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দায় টানে ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে ওই রবের মানে। গুণ গাইছি আমরা গানে গানে আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে চাঁদ জয়ী আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নিয়ম নায়ের মাঝি কোন সুখে দায় টানে ওই রবের গুণ গাইছি আমরা গানে গানে ওই রবের গুণ গাইছি আমরা গানে গানে ওই রবের গুণ গাইছি আমরা গানে গানে ওই রবের গুণ গাইছি আমরা গানি গানি